ইবনু উমর রদিল্লাহ তালাহ্ন হতে বর্ণিত তিনি বলেন তার পিতা উমর রদিল্লাহ তালাহ্ন একদিন নিজ গৃহে ভীত অবস্থায় অবস্থান করছিলেন তখন আবু আমর আস ইবনু ওয়াইল সাহামি তার নিকট এলেন তার গায়ে ছিল ধারিধার চাদর ও রেশমি জরির জামা তিনি বানু সাহম গোত্রের লোক ছিলেন জাহিলি যুগে তারা আমাদের হালিফ ছিল অর্থাৎ বিপদকালে সাহায্যের চুক্তি যাদের সাথে করা হয় আস উমর আদিল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলেন আপনার অবস্থা কেমন উমর আদিল্লাহ তাল্লাহ্ন উত্তর দিলেন ইসলাম গ্রহণ করার কারণে তোমার গোত্রের লোকজন অচিরেই আমাকে হত্যা করবে তা শুনে আস বললেন তোমার কোনো কিছু করার ক্ষমতা তাদের নেই তার কথা শুনে উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন তোমার কথা শুনে আমি নিঃশঙ্ক হলাম আস বেরিয়ে পড়লেন এবং দেখতে পেলেন মক্কাহ ভূমি লোকে ভরপুর তিনি তাদেরকে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল আমরা উমর ইবনুল খাত্তাবের নিকট যাচ্ছি সে নিজ ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে আস বললেন তার নিকট যাওয়ার তার কোনো কিছু করার ক্ষমতা তোমাদের নেই এতে লোকজন ফিরে গেল